ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী যেসব বাণিজ্যিক প্রকল্প বা উদ্যোগে জড়িয়ে পড়েছে সেগুলোর বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনেছি আজ আমরা নজর দেব বাণিজ্যিক স্থাপনায় নৌবাহিনীর সরাসরি অংশগ্রহণের দিকে কোনায় এসে প্রপেলারটা লাগবে শ্যাফট হয়ে ঢুকে যাবে ভিতরে ইঞ্জিনটা থাকবে বাংলাদেশে গত প্রায় এক দশকে জাহাজ নির্মাণ শিল্প একটি দ্রুত বিকাশমান শিল্প খাত হিসাবে গড়ে উঠেছে কিন্তু ওই একই সময়ে দেশের সবচেয়ে পুরনো শিপইয়ার্ডটি আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছিল অন্যান্য রুগ্ন শিল্প বেসরকারীকরণ করা হলেও খুলনা শিপইয়ার্ডের ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম বিরাষ্ট্রীয়করণের জন্য নির্ধারিত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড যেমন সেনাবাহিনীর আগ্রহে সরকার তাদের কাছে হস্তান্তর করেছে ঠিক তেমনি নৌবাহিনী আগ্রহী হয়ে খুলনা শিপইয়ার্ডের নিয়ন্ত্রণভার সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছে নৌবাহিনীর এই আগ্রহের প্রতিফলন পাওয়া যায় পাঁচই মে উনিশশো নিরানব্বইয়ে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারের বেসরকারীকরণ নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটি বেসরকারীকরণের তালিকাভুক্ত করা হলে বাংলাদেশ নৌবাহিনী ইহাকে উজ্জীবিত ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা ও ব্যবস্থাপনার আগ্রহ ব্যক্ত করে উনিশশো সালে প্রতিষ্ঠিত খুলনা শিপইয়ার্ডের বিনিয়োগের পরিমাণ প্রায় নব্বই কোটি টাকা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত ও প্রকৌশল সংস্থার প্রতিষ্ঠান হিসাবেও খুলনা শিপইয়ার্ড লাভজনক ছিল প্রতিষ্ঠানটি পরে অবশ্য রুগ্ন শিল্পে পরিণত হয় তবে নৌবাহিনী দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনী নিজস্ব জাহাজ ও নৌযানগুলোর মেরামত এবং আধুনিকায়নের পাশাপাশি তা বাণিজ্যিক ভিত্তিতে অন্যদের জন্য জাহাজ বা নৌযান নির্মাণের কাজ করছে এই শিপইয়ার্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পর নৌবাহিনী তার নিজস্ব বাজেটের সাড়ে একষট্টি কোটি টাকাও বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটিতে নৌবাহিনী অপর আরেকটি প্রতিষ্ঠানও সরাসরি পরিচালনা করে থাকে যেটি হচ্ছে নারায়ণগঞ্জের dockyard of engineering works limited এ ধরনের প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনায় আগ্রহের কারণ সম্পর্কে নৌ সদর দফতরের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে খুলনা শিপইয়ার্ডের একটি প্রকাশনায় প্রতিষ্ঠানটি নৌবাহিনীর ব্যবস্থাপনায় কিভাবে গেল তার একটি ভিন্ন ধরনের বিবরণ তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মান এবং ব্রিটিশ কোম্পানিগুলো এই শিপইয়ার্ড পরিচালনা করে আসছিল স্বাধীনতার পর উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয় বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা বিএসইসির কাছে আশি সাল পর্যন্ত এটি পরিচালিত হতো সামান্য মুনাফায় কিন্তু নব্বইয়ের দশকে তা লোকসান করতে থাকে পরে সরকার তা বেসরকারীকরণের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের তেসরা অক্টোবর সরকার তা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী এটিকে একটি লাভজনক বাণিজ্যিক উদ্যোগ হিসেবে পরিচালনা করছে নৌবাহিনীর এই প্রকল্প কতটা মুনাফা করছে সেই তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি এই প্রকল্পের প্রধান ক্রেতা অবশ্যই নৌবাহিনী নিজে এছাড়া কোস্টগার্ড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠান এই শিপইয়ার্ড থেকে বিভিন্ন ধরনের উপকরণ এবং সেবা নিয়ে থাকে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা তা প্রশ্ন সাপেক্ষ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কথা এটা স্পষ্ট যে খুলনা শিপইয়ার্ডের প্রতি রাষ্ট্রের আনুকূল্য যথেষ্ট খুলনা শিপইয়ার্ডটা আসলে মূলত শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা প্রকল্প এবং নারায়ণগঞ্জ শিপইয়ার্ড দুটোই হলো আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীন এটা লাভজনক প্রতিষ্ঠান ছিল না পরবর্তীতে এটা গভর্নমেন্ট নেভিকে দেয় এবং নেভিকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে এটা রানিং ক্যাপিটাল হিসেবে যে এটাকে চালু করার জন্য এরপরে যেটা করা হয়েছে সেটা হলো যে আমরা সরকারি যে সমস্ত ইয়েগুলো যেমন আমাদের বিআইডব্লিউটিসির জাহাজ এগুলো তারা টেন্ডারের মাধ্যমে নেয় মূলত আমাদের এখনও চারটা জাহাজ ওখানে মেরামতের দিন আছে ওরা এই সমস্ত ইয়েগুলো তারা মেরামত করে জাহাজগুলো বাইরেরগুলো করে তো মোটামুটি এখন তারা ভালো অবস্থায় আছে এবং এটা পারমানেন্টলি তাদেরকে দেওয়া হয়েছে যেহেতু এটা লুজিং কনসার্ন ছিল বাংলাদেশে বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্প এখন অনেকটাই সমৃদ্ধি অর্জন করেছে আর এক্ষেত্রে অনেকটা প্রতিকৃতের ভূমিকা হচ্ছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এই বেসরকারি খাতের জাহাজ নির্মাতারা খুলনা শিপইয়ার্ডের চেয়ে প্রযুক্তি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পরিসরে বিপণনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছেন চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলছিলেন যে তার প্রতিষ্ঠান বিদেশিদের কাছ থেকে যেসব জাহাজ নির্মাণের বায়না পেয়েছে তা পূরণ করতে তাদের এক হাজার শ্রমিককে আগামী তিন বছর এক নাগাড়ে কাজ করতে হবে আমাদের দেশে মোরলেস আমার জানা মতে দুইশো ডকিয়ার আছে যারা লোকাল মার্কেট ডিমান্ডটাকে কাভার করে লঞ্চ কার্গোশিপ প্লাস কিছু মডিফিকেশন হয় পুরনো জাহাজ এসে ওটাকে এখানে মডিফিকেশন করে আবার চালানো হয় এরকম বাট কোয়ালিটি জাহাজ বানানো চার পাঁচটা শিপিয়ার আছে এর মধ্যে আমরা আনন্দ বিল্ডার্স এবং আরও দু একটা কোম্পানি শুনেছি তারা বিদেশি অর্ডার পেয়ে কাজ করছে আমরা তিনটা দেশকে এখন সাপোর্ট দিচ্ছি সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান আছে যারা এটা বানায় সরকারিভাবে একটা প্রতিষ্ঠান আছে যারা কোয়ালিটি মেনটেন করে but for not international market like Khulna shipyard এটা নেভি বাংলাদেশ নেভি এটাকে টেক ওভার করেছে তারা অনেকদিন পর একটা প্রফিটের মুখ দেখছে কারণ আমাদের নেভি যে জাহাজগুলো হয় নেভাল শিপ ছোট ছোট বোট সেই জাহাজগুলা খুলনা শিপেড়ে তৈরি করা হয় তারা নিজস্ব যে মার্কেটটা আছে সেটাকেই কন্ট্রোল করছে উইথ দ্য ফরেন টেকনোলজি সুতরাং তাদের সাথে কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপার নেই আপনাদের না আমাদের না তারা ওপেন তারা মার্কেটে আসে তারাও আমাদের বিভিন্ন সরকারি যেই টেন্ডারগুলো হয় তারাও পার্টিসিপেট করতে পারে they are allowed to participate also but দেখা যায় যে তাদের কোয়ালিটি এবং কস্টিংটা আমাদের থেকে অনেক হাই হয়ে থাকে তারা খুব কম ক্ষেত্রেই টেন্ডারে উইন করতে পারে ইন্টারন্যাশনাল টেন্ডারগুলোতে হয় সেখানে এখন আমরাই প্রাধান্য পাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল প্রতিষ্ঠান শেষ পর্যন্ত আবারও একটি রুগ্ন শিল্পের রূপ লাভ করবে বলেই আশঙ্কা অনেকের অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা যায় এই মর্মে যে তাঁরা সবাই মনে করেন রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠানকে সরাসরি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর বিরাষ্ট্রীয়করণ নীতির পরিপন্থী এবং তাঁরা তা সমর্থন করেন না Dhaka metropolitan chamber of commerce and ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি আমি সবসময় বলে এসেছি যে it সরকারকে আমি বলেছি is not the business of the government to be in business এবং আপনি যদি আমাকে বলেন যে আর্মির ব্যাপারে আমিও বিশ্বাস করি যে আর্মির ব্যবসায় যাওয়া উচিত না কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ জিনিস এবং ব্যবসা স্পেশালি ইন্ডাস্ট্রিতে ট্রেডিং তো আরও ট্রেডিং তো অনেকটা গ্যাম্বলিংয়ের মতো আর আর্মির পক্ষে ট্রেডিং করা সম্ভব না কিন্তু এখানে অনেক কিছু ট্রেডিংয়ে কিন্তু খুব স্বচ্ছতাও নাই জবাবদিহিতাও নাই ওই ব্যাপারে ইন্ডাস্ট্রিতে যেটা আমি বললাম অনেক ঝুঁকিপূর্ণ আমার মতে স্পেসিফিক্যালি আপনার কোয়েশ্চেন আনসার করতে গেলে আর্মির বিজনেসে যাওয়া উচিত না আমার মতে একই অভিমত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক আমলা ডক্টর আকবর আলী খানের খুলনা শিপইয়ার্ড নেভি পরিচালনা করছে এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সেনাবাহিনী পরিচালনা করছে আসলে এদেরকে আলাদা সত্তা হিসাবে তাদের পরিচালনার মধ্যে আপনার অনেক অসুবিধা রয়েছে কারণ এদের বহু বাণিজ্যিক ঝুঁকি আছে এবং তাদের অনেক কন্টিনজেন্ট লায়াবিলিটিস থাকতে পারে তো সেগুলো তো সরকারি প্রতিষ্ঠানের সেনাবাহিনী কিংবা আর্মির হিসাবে অন্তর্ভুক্ত হওয়া সঠিক হবে না তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আলাদা করে কোম্পানি হিসাবে ওদেরকে আলাদাভাবে পরিচালনা করা দরকার এবং এসব প্রতিষ্ঠানকে তাদের পরিচালনায় তখনই দেওয়া উচিত হবে যদি শুধুমাত্র তারা তাদের সামরিক প্রয়োজনে এগুলি ব্যবহৃত হয় তখন তার পক্ষে যুক্তি দেওয়া যেতে পারে কিন্তু সামরিক প্রয়োজনের বাইরে অন্য প্রয়োজনে ব্যবহৃত হলে পরে সেখানে দেখতে হবে যে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার কিভাবে করা যায় রাষ্ট্রীয় অর্থে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা যে পাকিস্তানের নৌবাহিনীর জন্য সুখকর ছিল না সে কথা উল্লেখ করেছেন সেনা বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞ এবং পাকিস্তান নৌবাহিনীর সাবেক গবেষণা পরিচালক ড আয়েশা সিদ্দিকা Which which is a disaster, honestly, because I'll tell you from experience. Um, I've been in the Pakistan Navy, I've served there as director of naval research. সত্যি কথা বলতে কি এটা হবে একটা বিপর্যয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি পাকিস্তান নৌবাহিনীর গবেষণা পরিচালক হিসাবে কাজ uh, করেছি আমার অভিজ্ঞতা বলে যে সামরিক বাহিনী মনে করে যে তারা প্রতিরক্ষা শিল্প চালাতে পারে কিন্তু এটা তাদের ভুল ধারণা কিন্তু যখনই সেনাবাহিনী এ ধরনের শিল্পের দায়িত্ব নেয় uh, সাথে সাথে তাতে অদক্ষতা দানা বাঁধতে শুরু করে uh, করাচি শিপইয়ার্ডের কথাই ধরুন না সশস্ত্র বাহিনী তার দায়িত্ব নেবার পর যে তার দক্ষতা বেড়েছে তা নয় বরং তার আগে করাচি শিপইয়ার্ড যখন uh, বেসামরিক বিশেষজ্ঞদের পরিচালনায় ছিল তখন তা আরও দক্ষতার সাথে চলছিল এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় নৌবাহিনীকে সম্পৃক্ত করার পিছনে নীতি নির্ধারকদের যে মনস্তাত্ত্বিক একটা প্রভাব রয়েছে সেটা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কথায় অনেকটাই স্পষ্ট আমাদের নৌ মন্ত্রণালয়ে আপনি দেখবেন যে নেভির অনেকেই কমোডোরা আজকে যেমন চট্টগ্রাম বন্দর মংলা বন্দর সমুদ্র পরিবহন অধিদপ্তর তারপরে মেরিন একাডেমি এইসব জায়গার প্রধান পদে আমাদের নেভির লোকেরা আছে তাদের ডিসিপ্লিন এবং অনেকটা তাদের যে চিন্তা ভাবনা এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাদের কিছুটা হলেও একটা মোটামুটি দক্ষতার অনেক ক্ষেত্রে পরিচয় দিয়েছে বলে মনে হয় এটা নিয়ে অবশ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এটা নিয়ে একটু মানে কোল্ড ওয়ারও আছে তো তারপরেও এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ এভাবেই চলে আসছে সামরিক বাহিনীর পরিচালনাধীন এসব প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যবস্থা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সাথে তা কতটা সঙ্গতিপূর্ণ বাণিজ্যিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য সেনা সদস্যদের যে চরম মূল্য দিতে হয়েছে তার কোনো প্রভাব কি পড়েছে বিদ্যমান ব্যবস্থায় এসব প্রসঙ্গ ফৌজি বাণিজ্যের আগামী পর্বে